فتعالى عما يشركون فلا تضربوا لله الأمثل إن الله يعلم وأنتم لا تعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منه ما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাবুল আলমিন এক ও একক ওয়াহদাহুল্লাহ শরিক যার কোনো শরিক নেই অংশীদার নেই যার সত্তায় যাতেও শরিক নেই এক আল্লাহ দ্বিতীয় তৃতীয় কেউ না এবং যার সেফাত গুণাবলী তো শরিক নেই আল্লাহর মতো কারো গুণ নেই যার কাজে কোনো শরিক নেই আল্লাহর কাজের মতো কারো কাজও হতে পারে না যার এবাদত তো শরিক নেই একমাত্র সমস্ত এবাদত বন্দিগি রব্বুল আলমিনের জন্য সালাত এবং সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ওপর আল্লাহ রবুল আলমিনের তৌহিদের দাওয়াত একত্রের দাওয়াত নিয়ে এসেছিলেন মানব জাতিকে শির্ক মুক্ত আকিদে আমল করার জন্য দাওয়াত শুরু করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা শির্ক মুক্ত করা মানব জাতিকে এটাই ছিল নবী করিম সাল্লামের দাওয়াতের মূল বিষয় এর ভিত্তি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করা তৌহিদের সাথে সাথে বাকি জীবনের সংশোধন তৌহিদ ছাড়া আল্লাহর একত্র ছাড়া বিশেষ করে তৌহিদুল এবাদা এবাদতের ক্ষেত্রে তৌহিদ কারণ কাফর মুশ্রিকরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত যে আল্লাহ আছে নাস্তিক ছিল না তারা মক্কার মুশ্রিকরা তারা আল্লাহর কাজগুলিকে বিশ্বাস করত যে আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ নিয়ন্ত্রণকারী এসব আল্লাহর কাজগুলি বিশ্বাস করত অর্থাৎ তহিদের রবুবিয়াত কে তারা বিশ্বাস করত কোরআন খেরিমে এসব অনেকগুলি আয়াতে বলা হয়েছে যা বিভিন্ন আলোচনাতে আমরা উল্লেখ করেছি ওলা ইনসা আল্তাহমান খালাকাসমা ইল্লাল্লাহ যদি তোমরা জিজ্ঞেস করো মক্কার মুর্শিক কাফেরদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তো লাইয়া লাইয়াকুল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে যে কে সৃষ্টি করেন বা করেছেন আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন ওদেরকে কে সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ তারা যদি জিজ্ঞেস করো মান্নাজাল আকাশ থেকে ওপর থেকে বৃষ্টি বর্ষণ কে করেন অবশ্যই তারা বলবে আল্লাহ এসব দিয়ে আল্লাহ বুঝাতে চাইছেন যে মক্কার মুশ্রিকরা বা আরব দেশের মুশ্রিকরা চোদ্দ বছর আগে যাদেরকে হেদায়তের জন্য শেষ নবী মোহাম্মদ রসুরামকে পাঠানো হয়েছে যেমন তোর কথা নাই যাদের হেদায়তের জন্য কোরআন করিম নাজিল করা হয়েছে যাদেরকে মুশ্রিক বলা হয়েছে তারাও আল্লাহর অস্তিত্ব মানত আল্লাহর কাজও বিশ্বাস করত এই কাজগুলি আল্লাহ করেন অন্য কেউ করতে পারেন না না কোন দেব দেবী করে না প্রতিমা পুতুল করে না কোনো অলিগস কেউ করে আল্লাহ ছাড়া কেউ করে না রবি অত বিশ্বাস ছিল বিশ্বাস ছিল তাদের তারপরে আল্লাহ রাবুল আলমিনের নাম গোনাবলীর প্রতি বিশ্বাস ছিল সামান্য কিছু অস্বীকার করা ছাড়া এটাও আল্লাহ শেখ বাজ রাহমাহুল্লাহ এবং সৌদি আরবের বড় বড় আলমাই কেরাম আইম্মা কেরাম যারা তৌহিদের যারা ইমাম আসলে তৌহিদের আলেম তার স্পষ্ট করেছেন বিষয়টিকে যে আল্লাহর নাম গুণাবলী তারা বিশ্বাস করতো আল্লাহকে আল্লাহ বলতো তারা আল্লাহকে তার ঈশ্বর আর ভগবান বলতো না আরো মুশ্রিকরা হিন্দুদের মতো হ্যাঁ গড বলতো না আল্লাহ বলতো আল্লাহ রবুল আলমিনকে তারা মনে করতো যে তিনি সৃষ্টিকর্তা সুতরাং খালেক মানত আল্লাহকে তো আল্লাহ রুবিয়া তো আল্লাহর কাজে বিশ্বাস ছিল এবং আল্লাহর এই নাম গোনাবলিতে বিশ্বাস ছিল শুধুমাত্র যা কোরআন এখানে পাওয়া যায় যে আল্লাহর রহমান নামটি তারা তাদের কাছে অপরিচিত ছিল অস্বীকার করত হ্যাঁ ওয়াইজাকিল রহমান আমার রহমান যখন তাদেরকে বলা হইতো যে রহমান যিনি পরম করো নামে তাকে সেজদা করো তখন মক্কার কাফের মুশ্রিকরা আশ্চর্য হয়ে বলতো অস্বীকার করার জন্য আমার রহমান রহমান আবার কি জিনিস আমরা তো জানি রহমান মানে এম আমার যে শাসক গভর্নর সে বড় দয়ালু সে আমাদের মক্কায় ওখান থেকে গম পাঠায় কারণ নাজদ এলাকাতে এই নাজদ এলাকা যে রিয়াজ থেকে আপনার আল যার এই আল কাসিম এলাকায় তখনও গম হইত জব হইত তো এখান থেকে খাবার মক্কায় গেলে মক্কার লোকেরা কিছু খেতে পেত মক্কায় তো কিছু এখনো হয় না তখন হইতো না তো রহমানুল ইয়ামা তারা বলত ইয়ামামা এই নাজদ এলাকার রহমান ওকে জানি আবার রহমান কি আবার রহমানকে সেজদা করো বলা হচ্ছে তাহলে রহমান নামটি তার আল্লাহর অস্বীকার করত আরেকটি আমাদেরকে বললে তোমার কথা শুনে করে দেবো রহমানকে করো রহমানকে করে দেবো তাদের ঘৃণা বৃদ্ধি পেত আয়াতে আল্লাহ বলেছেন সুরে ইসরা শেষ দিকে সুরাই কাহের আগে তার আগে মাত্র শেষ দিকে একবারে আয়াতগুলি রয়েছে কলিদুল্লাহ আবিদুর রহমান আসমাউল হোসনা হে নবী তুমি এই মক্কার কাফের মুশেকদের বলে কলিদুল্লাহ তোমরা আল্লাহ বলেই ডাকো আবিদুর রহমান বা রহমান বলে ইয়া রহমান বলে ডাকো বা ইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকো কলিদুল্লাহ আবিদ ওর রহমান আরে যেই নাম দিয়ে ডাকো না কেন ইয়া আল্লাহ ইয়া রহমান বলো ইয়া রাহিম ইয়া গফার ইয়া গফুর ইয়া খালেক ইয়া রাজেক যাই বলে ডাকো না কেন আইয়াম্মাতাদু যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন আল্লাহর যেসব গুণবাচক নাম রয়েছে ফালাহুল আসমাউল হোসেনা তার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে কোন একটা নাম ধরে ডাকলেই হয় ফালাহুল আসমাউল হোসেনায় এই আয়াত ইঙ্গিত করা হয়েছে যে দেখো আল্লাহ বলে ডাকলো সে আল্লাহকে ডাকলে রহমান বলে ডাকলো সে আল্লাহকে রহমানটাও আল্লাহর নাম তো যে কথাটা বলতে চাইছিলাম যে আরব মুশ্রেকরা তৌহিদের যে তিনটি প্রকার তৌহিদে রঘুবিয়া তৌহিদুল আসমা সিফাত তৌহিদুল অলুহিয়া বা তৌহিদুল এবাদ তৌহিদুল অলুহিয়ার অপর নাম হচ্ছে তৌহিদুল এবাদা তার শুধুমাত্র তারা অস্বীকার করত তৌহিদুল এবাদাকে তৌহিদুল অলুহিয়াতকে অর্থাৎ তারা আল্লাহর নাম গুণাবলী বিশ্বাস করত শুধু রহমান নামটি ছাড়া তহিদুল আসমা সেফাতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের কাজ বিশ্বাস করত এই কাজগুলি আল্লাহ তহিদ রুবিয়া তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকারী রিজিক দাতা বৃষ্টি বর্ষণকারী হায়াত মতের মালিক মহি মমিত সব আল্লাহ এগুলো বিশ্বাস করতো তৌহিদুল এবাদা এবাদত বন্দীগীর ক্ষেত্রে সমস্ত এবাদত আল্লাহর জন্য হইতে হবে যিনি সৃষ্টি করেছেন যিনি রিজিক দান করে যিনি বৃষ্টি বর্ষণ করে যিনি হায়াত মহতের মালিক তারই এবাদত করতে হবে এইটা আমরা মানি না মক্কা মুর্শিকরা বলত তাহলে তৌহিদুল এবাদত শির্ক ছিল দুই তৌহিদ তাদের ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিক নাজাস এরা মুশরিক এরা হচ্ছে নাপাক তাদেরকে আল্লাহ বলছেন কাফেরুন কত জায়গায় কোরআনী কারিমে কলিয়াল কাফেরুন হে নবী তুমি বলে দাও যে হে ফেরা তাদেরকে বলা হয়েছিল অন্য কোন দেশের কাফেরকে বলা হয়েছিল না আরব দেশের জজিরার এই উপদ্বীপের আর মক্কার মুশ্রিকদেরকে কাফেরদেরকে বলা হয়েছিল যারা দুই তৌহিদকে বিশ্বাস করত তারপরেও চিন্তা করতে পেরেছেন সুতরাং এই কথা মনে করেন না যে আল্লাহকে তো মানে তারা হ্যাঁ কেবলা তো বিশ্বাস করে পরকালে তো বিশ্বাসী রয়েছে মোহাম্মদ রসোল্লাহ বিশ্বাস করে শুধু মাজারে গিয়ে সেজদা করে তাতে ওরা মুশরেক তাতে ওরা কে বলবেন যে কাফের হ্যাঁ গলি গোস কুতুব দিতে পারে তারাই উদ্ধারকারী তাহলে কাফের হয়ে যাবে মুশরেক হয়ে যাবে আরে তারা যদি কাফের মুশেক না হয় যারা গজ কৌতুবের ডাকে অথবা গজ কৌতুবকে সেজদা করে কবরে সেজদা করে তাহলে মক্কার মুশেক তাহলে আল্লাহ তাদেরকে মুশেক বলে ঘোষণা কাফের বলে ঘোষণা করেছেন এই জন্য মনে রাখবেন কথা লম্বা না করে বিষয়টি যে তৌহিদে রবুবি আর তৌহিদুল আসমা সেফাত ইসলামে পুরোপুরি ঢুকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তৌহিদুল এবাদা ঠিক না হবে অর্থাৎ একজন মানুষ অতক্ষণ মুসলিম হবে না আর যতক্ষণ মুসলিম না হবে ততক্ষণ জান্নাতে যাবে না জান্নাত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত তিন প্রকারের তৌহিদ তার পূর্ণ না হবে আর তিন প্রকারের তৃতীয় প্রকার হচ্ছে তৌহিদুল এবাদা যেটা মুশরেকরা যুগে যুগ অস্বীকার করেছে নো আলি সালামের যুগের মুশরেকরা এবাদতের ক্ষেত্রে তৌহিদ অস্বীকার করেছে হ্যাঁ ইব্রাহিম আলী সালাম যুগের মুশরেকরা এব্রাহিম সালামের পিতা এবাদত বন্দীর ক্ষেত্রে তৌহিদ একত্রকে অস্বীকার করেছে হিন্দুরাও আজকে ওপরওয়ালা তো ওপরওয়ালা বিশ্বাস করে হ্যাঁ আল্লাহকে বিভিন্ন নাম দিতে পারে আসমা সেফাতের ক্ষেত্রে গুমরাহি থাকতে পারে কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কি বলছে কাজে বিশ্বাসী কোন হিন্দু বলবে না যে আমার প্রাণের মালিক আমার মৃত্যুর মালিক আমার দেবদেবী বলবেন ওপর আল্লাহর হাতি সবকিছু হ্যাঁ তাহলে এদের মধ্যে তো তৌহিদ আছে কিন্তু এই তৌহিদ নাজাদ দেবে না মুসলিম বানাবে না জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এবাদত বন্দেগি সবগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট না করবেন খাস না করবেন আল্লাহিদ্দিনুল খালিস আনুগত্য নিখুঁত নির্ভেজাল করতে হবে আল্লাহর জন্য ফাবুদিল্লাহ মুখলেস উদ্দিন আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল খালিস করে এবাদবন্দি করতে হবে ও আবুদুল্লাহ আল্লাহ তুশ্রিকুবেহি এক আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর করিও না এবাদতে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে বলছিলাম যে আল্লাহ রবুল আলমিনের শরিক যেমন কাজেও নেই কেউ সত্তাতেও নেই গুণেও নেই ওই রকম এবাদত যেন আপনি আমি আল্লাহর সাথে শরিক না করি নাফিউ শরিক আনিল্লাহ তালা মহান আল্লাহর শরিককে অস্বীকার করা শরিক সাব্যস্ত না করা এটি হচ্ছে আজকের বিষয়বস্তু এখানে ছয়টি আয়াত নিয়ে এসছেন বিভিন্ন সুরা থেকে লেখক এমাম শেখুল ইসলাম ইবিনে তাইমা রহমাল্লাহ প্রথম আয়াত সুরাতুল ইসরা যার অপর নাম সুরায় বানী ইসরা একশো এগারো নম্বর আয়াত মহান আল্লাহ করছেন ওয়াকুল হামদুলিল্লাহ হে নবী তুমি বলো যাবতীয় প্রশংসা সেই আল্লাহর ওয়ালাদা যিনি কোন সন্তান সন্ততি গ্রহণ করেন না যার কোনো ছেলে মেয়ে নেই কারণ ছেলে মেয়ে হওয়াটা হচ্ছে দুর্বলতা কমজোরি আর আল্লাহর রব সমস্ত ত্রুটি ঘাটতি আর দুর্বলতা থেকে মুক্ত ঊর্ধ্বে ওয়ালাম ইয়াকুল্লাহু শরিকুন ফিল মুলকি আর তার সার্বভৌমত্বে বা মালিকানায় রাজত্বে কোনো অংশীদার নেই শরিক নেই ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালিউমিনা জুল্লি আর আল্লাহ রব্বুল আলমিনের কোন পৃষ্ঠপোষক বা সাহায্যকারী সহায়ক ওলিউন মানে বন্ধু অলিউন মানে সাহায্যকারী এখানে সাহায্যকারী করেন সাহায্যকারী কেউ নাই মেনাজুল্লে আল্লাহ রব্বুল আলমিনের দুর্গ কি বলবো যেটাকে বলা হচ্ছে যে অক্ষমতার কারণে আল্লাহ অক্ষম হয়ে যান বা এইরকম হয় না আল্লাহ যদি অক্ষম হয়ে যেতেন তাহলে তার জন্য কি লাগতো সাহায্যকারী লাগতো এইভাবে আর তার কোন সাহায্যকারী নেই মেনাজুল্লে অক্ষমতার কারণে যেমন আমাদের অক্ষম হয়ে যাওয়ার কারণে অপারগ হয়ে যাওয়ার কারণে বা অসহায় হয়ে যাওয়ার কারণে আমাদের সাহায্যকারী লাগে নিজেই যদি সবকিছু পারবো তাহলে সাহায্যকারী কেন লাগবে কিন্তু আমরা অনেক সময় অসহায় হয়ে যায় অনেক সময় অক্ষম হয়ে যায় পুরোপুরি অথবা আংশিক কিছুটা পারছেন কিছুটা পারছেন না তখন বাকিটার জন্য হেল্প লাগে হেল্পকারী লাগে আল্লাহ রব্বুল আলমিনের এইরকম অবস্থায় কখনো তৈরি হয়নি আর হয় না আর হবে না যে তিনি অপারক একা পারছেন না হ্যাঁ, তিনি অক্ষম হম সুতরাং তার সাহায্যকারী লাগবে এমনটা হয় না ও কব্বির হু তকবীর এবং তার বড়ত্ব তোমরা ঘোষণা করো হে নবী তুমি তার বড়ত্ব ঘোষণা করো হে মুসলিম তুমি তার বড়ত্ব ঘোষণা করো হে মানুষ তোমাকে তার বড়ত্ব মহত্ব ঘোষণার জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করো আল্লাহ রব কখনো অপারগ হয়ে যান না যে কোনো সাহায্যকারী লাগবে এই যে পীর ধরা এবং হ্যাঁ পীরের কাছ থেকে কিছু পাওয়া যাবে হ্যাঁ ওসিলা ধারা মাধ্যম ধারা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো না অথবা আল্লাহ রব্বের কাছে চেয়ে পাবো না সুতরাং হ্যাঁ অলি আউলিয়া গোস কুতুব বাবাদের কাছে চাইব তার আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে এই সমস্ত সিরকি কুফরি আকিদা এই সমস্ত তৌহিদের আয়াতের একেবারে উল্টো এমনকি পীরদের কিতাবে আছে আল্লাহ রাবুল আলমিন বহু সময় নাকি অপারগ হয়ে যান একবার নাকি আল্লাহ রাবুল আলমিনের পদস্খলন ঘটে মানে পা পিছলে পড়ে যাচ্ছিলেন নওয়াজ তখন আব্দুল কালী জিলানি হাত ধরে থেমে নিছে হাত ধরে থেমে নিছে আর রোহের রোহের কেসটা তো জানেন সারাদিন রুহ কবজ করলো মালাকুল মত দিয়ে সবগুলি ব্যাগে ভরেছে থলেতে ভরেছে এটা কার কিতাব আছে জানা আছে এটা পড়ে যেহেতু আমি আলোচনা করেছি জানা আছে আপনাদের হকানি পীরদের কিতাব আছে হকানি পীরেরই যদি এই দশা এরকম হয় তৌহিদের সর্বনাশ তো বাকিদের কি অবস্থা সারা দিনের সবগুলি রু নিয়ে সন্ধ্যাবেলা ও মালাকুল মত আকাশের দিকে যাচ্ছে আল্লাহর কাছে ও সারাদিন পৌঁছায়নি ফেরেস্তা তো অসহায় সারাদিন সব জমা করছে ও সাথে সাথে পৌঁছে করছে অর্থাৎ মুহূর্তের মধ্যে ফেরিস্তা আকাশে যার মুহূর্তের মধ্যে আসে চিন্তা করেন আপনি এগুলি তো আকিদা বিরোধী মুহূর্তের মধ্যে যেতে পারে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সাত আকাশের উপর যাচ্ছে সাত আকাশের থেকে আসছে এত শক্তি আল্লাহ ফেরিস্তাদের দিয়েছে সারা সারা দিন ফকির মিসকের মতো ফকির মিসকের ভিক্ষা করে ভিক্ষুকরা ব্যাগ ব্যাগ ভর্তি করো ওইরকম ব্যাগ ভর্তি করেছে ব্যাগভর্তি করে রেখেছে আর ওই যে এক বুড়া হ্যাঁ, তার দেখাশোনার কেউ ছিল না একমাত্র নাতি ওই নাতির রূপ ওই দিন কবুজ করে ওই ব্যাগে রেখেছে কেউ কান্নাকাটি করছে ওই না না তখন কোন পাগলা মানে এমন পীর পীর যে মজনুন পাগলা আর কি তো পাগলা বা পীর জানতে পেরেছে যে এইরকম অসহায় অবস্থায় বুড়োর বুড়ো দেখাশোনা কেউ না কে খাওয়াবে একটা নাতি ছিল যে কোনো করে খাওয়াচ্ছিল তো সেই নাতির রোগ কবজ করে নিয়ে গেছে তাই নাকি আচ্ছা ঠিক আছে গিয়ে একবারে রাস্তায় ধরে ফেলেছে কাকে মত মতকে ধরে নিয়েছে মালাকল মত আর বলে না ইখানো বেদাত আজরাইল নব আবিষ্কৃত নাম হ্যাঁ এগুলো মানব রচিত বিধান নয় এই বেদাতপন্থীদের কাছে হ্যাঁ শুধু মানব রচিত ওরা যদি করে আবার মানব রচিত না আব্রাহাম লিঙ্কন ইয়াহুদির গণতন্ত্র যখন নিয়ে এসে সেই গণতন্ত্র দিয়ে তারা হ্যাঁ মানুষকে ধোকা দিচ্ছে তখন আর ওইটা মানব রচিত থাকলো না কোনদিন চিন্তা করেছেন এ বিষয়গুলি একটু চিন্তা করেন ঠান্ডা মেজাজে যে ওরা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ নেতা হওয়ার চেষ্টা করছে তখন আর ওটা মানব রচিত থাকে না কিন্তু যখন অন্য দলের লোকেরা কোনো মানবরচিত বিধানের আশ্রয় নিচ্ছে তখন ওটা মানব রচিত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না পারছেন না কথা কত ধোকাবাজ এরা চিন্তা করুন এরা এই আজরাইলটাও মানব রচিত আজরাইল নাম করান হাদিসে নেই জি হ্যাঁ মালাকুল মত আল্লাহ বলছেন অফাক মালাকুল মত জি তো মালাকুল মত কে গিয়ে ধরে ফেলেছে ব্যাগ নিয়ে চলেছে কাড়াকাড়ি ও বলছে রোটা দিয়ে দাও বলছে না আল্লাহর হুকুম আমি নিয়েছি আমি কি করে দিয়ে দেবো এই কাড়ি ধস্তা ধস্তি করতে করতে ব্যাগ গেল ছিঁড়ে আর মুখ গেল খুলে দেখ একটা রু কাটছিল সবগুলি রু বেরিয়ে পালিয়ে গেল আর সেই দিন যত্তরগুলি লোক মারা গেছে সবার ওই দেহ মৃত দেহে গিয়ে রুহগুলি পৌঁছে গেল সবাই জিন্দা হয়ে গেল ওই নাতি তো জিন্দা হইলো হইলো সবাই সেই দিনে সব জিন্দা হলো ভাগ্যবান মালাকল মত একবার অসহায় কাঁদতে কাঁদতে ছোট বাচ্চার মতো ছোট বাচ্চাদের কাছ থেকে একটা চকলেট আমাদের মাদ্রাসে বাচ্চারা যায় তো প্রথম দ্বিতীয় ক্লাসে থাকলে দুষ্ট বাচ্চারা কিছু আছে হয়তো একটু কেনেছে থেকে ক্যান্টিন থেকে কিছু ও হাত থেকে কেড়ে নিল অথবা বাসা থেকে নিয়ে গেছে কেড়ে নেয় করে না করে না এরকম ও বেচারা বাচ্চা ক্লাস ওয়ান টু কানতে কানতে বাড়ি চলে আসে আসার বাপ মাকে বলে যে এরকম আমার চকলেট কেড়ে নিয়েছে বা কিছু ওই রকম অবস্থা মালাকুল মতের এই বেহাদবদের কাছে হাউজবিল্লা আল্লাহর কাছে কানতে কানতে গিয়ে হাজির কি হয়েছে মালাকুল মত কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার বলছে আজকে সারা দিনের মেহনত বেকার গেছে আর গলি সব আমার কাছে ছিল ইয়ে কে যে আসলে আপনার কোন বান্দা কত যে তাকে আপনি ক্ষমতা দিয়ে রেখেছেন যে আমার কাছ থেকে সবগুলি কেড়ে নিয়ে গেল তখন আল্লাহ বকাবকে শুরু করলেন হ্যাঁ যে আরে বেকুব তোর কাছে একটাই চেয়েছিল তুই একটা দিলে তো বাকিটা বাঁচত হ্যাঁ একটা দিলে তো বাকিটা বাঁচত তুই দিলি না তো সবগুলি গেল তোর হ্যাঁ আল্লাহ সেখানে অপারগ হয়ে গেলেন অথচ আল্লাহ করা বলছে ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালি মিনাজুল্লাহ সুবহান আল্লাহ কখনো অসহায় হন না যে তার সাহায্যকারী লাগে আর এখানে আল্লাহ সেই পাগল পীরের কাছে কি হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে আল্লাহ আর কিছু রিয়াকশন দেখাইতে পারছেন না এরকম কিছু যদি হয় যে কোন একটা পুলিশকে কেউ মেরে দিল এলাকাবাসী হয় কি হয় না তো সরকারের ক্ষমতা আছে তখন ওই গ্রামকে ভালো শিক্ষা দিয়ে দিল একটা সাধারণ একটা সরকারের ক্ষমতা হচ্ছে কিন্তু আল্লাহর কিছু করতে পারলো না আল্লাহ সেখানে অসহায় হয়ে গেলেন না উজুবিল্লাহ এই হচ্ছে আমাদের দেশের মুসলিমদের ইসলামের দুর্দশা দুর্দশা এই ইসলাম নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি যে হবে আল্লাহ ভালো জানে কি যে হবে আল্লাহ ভালো জানে হিন্দুদের যে হাসর হয় ইহুদি খ্রিস্টানদের যে হাসর হয় তাই হবে তার ভিন্ন কিছু হবে না এগুলো হচ্ছে তৌহিদ শিখার বিষয় এখানে যতই সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টি হোক না কেন যতই বড় শক্তির মালিক হোক না কেন পৃথিবীর সবাই এক জায়গায় গিয়ে অসহায় আমার কাছে হয়তো খুব জাদ্রেল হ্যাঁ কিন্তু আর এক শক্তির কাছে গিয়ে হ্যাঁ পরাশক্তিও অসহায় সেখানে ঠিক না জি হ্যাঁ। রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের শক্তি হ্যাঁ অন্যের কাছে গিয়ে অসহায় হয়ে গেল অসহায় হয়ে গেল হ্যাঁ, টুকরো টুকরো হয়ে গেল একটি দেশ বহু দেশে বিভক্ত হয়ে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল অসহায় কিন্তু অন্যদের কাছে বড়ই শক্তিশালী ছিল আল্লাহ রাবুল আলমিন কারো কাছে অসহায় নন যে তার সাহায্যকারী লাগে এগুলো আল্লাহর কোনো গান কোরআনের ভাষায় কোনো গান যা আল্লাহ শিখেছেন করতে কুল নবীকে বলতে বলছেন আমাকে বলতে হবে না আপনাকে বলতে হবে না এটি তো তহিদ ও কব্বের হো তকবীরা তাহলে আল্লাহর শরিক নেই কথা দেখাতে চাইলেন দ্বিতীয় আয়াত আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর মহিমা ঘোষণা করে পবিত্রতা ঘোষণা করে মানে হচ্ছে পবিত্র সমস্ত ত্রুটি ঘাটতি দুর্বলতা থেকে আল্লাহ পাক পবিত্র সেগুলির থেকে উর্দে এটা হচ্ছে তসবিহ করা লহুল মুলক তার জন্য সমস্ত কিছুর মালিকানা বা তিনি সবকিছুর মালিক ওয়ালাহুল হামদ এবং তার জন্যই যাবতীয় প্রশংসা ওয়াহু আলা কুল্লে কাদির এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান সুরে তাগাবনের প্রথম আয়াত এখানে আল্লাহ রবুল্লা আলমিনের তসবি করা হয়েছে তসবি করা মানে শরিক হওয়াটা দুর্বলতা আল্লাহ রবুল্লা আলমের শরিক থেকে পাক পবিত্র মালিকানা তার প্রশংসা তার সবকিছুর ওপরে একমাত্র তিনি ক্ষমতাবান তার ক্ষমতার সামনে কারো ক্ষমতা চলে না তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন সুরে ফুরকানের প্রথম এবং দ্বিতীয় আয়াত একসাথে অকৌলহু মহান আল্লাহর বাণী তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকান আল আবদিহি বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআনে করিম নাযিল করেছেন কোরআনকে আল ফুরকান কেন বলা হয় ফার্ক থেকে ফার্ক মানে পার্থক্য করা তো আল কোরআন হক এবং বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে তৌহিদ এবং শির্কের মাঝে সন্না এবং বিদাতের মাঝে ভালো এবং মন্দের মাঝে কি করেছে পার্থক্য স্পষ্ট করে দিয়েছি কোরআনে করিম থেকে যে আলো নেবে সে হক এবং বাতিলের মাঝে যাচাই বাছাই করতে পারবে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য বুঝতে পারবে সত্য এবং মিথ্যার মাঝে তার সামনে পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে আল ফুরকান তো কোরআনকে আল কোরআন কেন বলা হয় ফুরকানের তো বলে দিলেন যে ফুরকান নামকরণ কেন হইল কোরআনকে কোরআন কেন বলা হয় হ্যাঁ কারা কেরাতান ও কারা একরাও থেকে হয় আর হয় তো কারা একরাও মানে হচ্ছে পাঠ করা এই কোরআন করিম এমন একটি আল্লাহ রবুল আলমিনের কিত কিতাব কালামুল্লাহ এবং আল্লাহর বাণী যা পৃথিবীর সমস্ত বই পুস্তক গ্রন্থের চাইতে বেশি পাঠ করা হয়েছে পাঠ করা হচ্ছে আর পাঠ হবে এত বেশি কোন কিতাবের চর্চা পড়াশোনা পৃথিবীর না হয়েছে না হচ্ছে না হবে এই জন্য কোরআন বলা হয়েছে সবচেয়ে বেশি যেই কিতাবের পাঠ হয়ে থাকে পঠন হয়ে থাকে সেই কিতাব হচ্ছে আল কোরআন আল্লাহ আবদেহী তার বান্দার ওপর তার বান্দাকে নবী মোহাম্মদ সাল্লামকে এখানে বান্দা বলা হয়েছে আল্লাহ বরকতময় যিনি তার আল ফোরকান কিতাব নাজল করেছেন তার গোলাম বান্দার ওপর তিনি মোহাম্মদ সাল্লাম কোরআন নাজল করেছেন আল্লাহ কার কাছে মোহাম্মদের কাছে কোরআন কারো ওপর নাজল হচ্ছে এটা বড় সৌভাগ্য এই সৌভাগ্য মানব জাতির মধ্যে একমাত্র একজন ছাড়া দ্বিতীয় কারো নসিবে আসে নাই সেখানে নবী করিম সাল্লামকে দাস বলে আল্লাহর গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে জি হ্যাঁ কার দাস কার গোলাম আল্লাহর গোলাম গোলাম শব্দটি এমনি ছোট লাগে শুনতে কিন্তু যার গোলাম তার সাথে সম্পৃক্ত করলে তখন তার মূল্য বেড়ে যায় আমার কথা বুঝতে পারছেন যেমন আপনাদের যদি বলি যে একটা গরিব লোক এখানে তার বাড়ির সামনে ওর বাড়ি এটা কাজের ছেলে তোর মূল্য আপনার কাছে কমে গেল কারণ একটা গরিবের কাজের ছেলে চাকর কিন্তু যদি এটা হচ্ছে হ্যাঁ বাদশাহ ফাহাদের বাড়ির চাকর হম এটা বাদশাহ সালমান হাফেজ চাকর তখন কি আপনি আপনার চাইতে ছোট মনে করেন দূর চাকর না আপনার চাইতে অনেক বড় মনে করবেন অনেক বড় মনে করছে বাপরে বাপ আমার তো ওর রাজ দরবারের কাছেও যেতে পারবো না ও বাড়ির ভিতরে চাকর হ্যাঁ বাড়ির ভিতরে সবার সাথে তার খাতির আছে সবার কাছে নিজের কথা পৌঁছাতে পারবে যেমন তেমন কথা নাকি বুঝতে পেরেছেন তো শুধু গোলাম শব্দ দেখলে হবে না গোলাম শব্দকে কার সাথে সম্পৃক্ত করা হয়েছে ওটা দিয়ে তার মর্যাদা নির্ণয় করতে হবে যে তার মর্যাদাটা কোথায় চারটি জায়গায় নবী মোহাম্মদ সাল্লাহামকে কোরআনে কেরিমে আব্দ গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে আর চারটি জায়গা খুব শ্রেষ্ঠ জায়গা কোরআন নাজেলের ক্ষেত্রে তারপর মেয়েরাজের ক্ষেত্রে মেয়েরাজ একজন ছাড়া কারো মেয়েরাজ হয়েছে মেয়েরাজের ক্ষেত্রে সুভান আসরা বে আবদেহি এবাদত বন্দীর ক্ষেত্রে জি ওহির ক্ষেত্রে মা যা আল্লাহ ওহি করতে চাইলেন তার বান্দার প্রতি ওহি করলেন আর ওহি কয়জন লোকের ওপর হয়েছে আর কি শেষ নবী মোহাম্মদের পরে কারো ওপর ওহি হবে নবী মোহাম্মদ জামান নাই তার ছাড়া আর কারো কাছে ওহি হয়েছে নবী রসুল ছাড়া কি কেউ কারো ভাগ্যে ওহি নসিব হয়েছে এই রকম জায়গাগুলিতে আল্লাহ রাবুল আলমী নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন হ্যাঁ তিনটা জায়গায় যখন বলিয়ে দিলাম তো আর একটা কেন বাকি না প্রশ্ন আপনাদের অন্তর থেকেই যাবে তো ওইটাও শোনেন দেখি আপনারা জানেন কিনা আর কোথাও আব শব্দ এসছে নবীকে আল্লাহ গোলাম বলেছেন হাফেজ আছে কেউ হ্যাঁ সুরাজিন না ও আন্না কাম আবদুল্লাহ কাদু ইয়াকুনুনা আলাইহি লেবাদা ওয়ান্নাহুল্লাম্মা কাম আবদুল্লাহ আর শোনো যখন আল্লাহর বান দাঁড়ালেন হ্যাঁ তাহাজুদে কাম আবদুল্লাহ ইয়াদ উহু আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহর কাছে দোয়া করছেন তাহাজুদ পড়ে কাদু ইয়াকুন আলিহ লিবাদা অথবা দিনেই কোন নামাজ পড়ছেন তখন মনে হইতো যে মক্কার কাফেররা তার উপর ঝাঁপিয়ে পড়বে শত্রুতাই হ্যাঁ দুশ্মনীতি কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারে কে কি জন্য আল্লাহ কোরআন নাজল করেন নবীর প্রতি যাতে করে তিনি বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য কি হয়ে যান সতর্ককারী সাবধানকারী হয়ে যান তিনি নজির সতর্ককারী যারা মানতে চাইবে না তাদেরকে সতর্ক সাবধানকারী আর যারা মেনে নেবে তাদের জন্য সুসংবাদদাতা মুবাসের এই জন্য নবী সাল্লা সাল্লামের ক্ষেত্রে এখানে একটি গুণ বর্ণিত হয়েছে সতর্ক করার দিকটা বা সাবধানতার দিকটা কিন্তু অন্য আয়াতে দুটোই গুণ পাশাপাশি বর্ণনা করা হয়েছে এন্নার সাল্লাকা শাহেদাউ ও মোবাশেরাউ ওয়া নাজিরা বাশিরান ওয়া নাজিরা ফারাজা আক্তার হুম একাধিক আয়তে তাহলে নবীকে কি বলা হয়েছে বশির আর নজির বশির মানে সুসংবাদদাতা সুসংবাদ কার জন্য যে গ্রহণ করবেন তার জন্য যে গ্রহণ করবেন আপনাকে যে কথা বলা হচ্ছে যদি গ্রহণ করেন তো এটা পাবেন এটা সুসংবাদ আপনার জন্য আর সত সাবধান করছি কাকে সাবধান করে ভালো মানুষকে সাবধান করা লাগে হ্যাঁ মাকা চলছেন সাবধান হয়ে যান জি হ্যাঁ অবাধ্যকে সাবধান করতে হয় আর অনগতকে সুসংবাদ দিতে হয় তো নবী সাল্লাম বাসিরও ছিলেন মমিন মমিনাদের জন্য আর সতর্ক সাবধানকারী ছিলেন অবাধ্য নাফারমান ফাসেক কাফেরদের জন্য মুবাসেরা কোনো জায়গায় বসিরা বলা আছে কোনো জায়গায় মোবাসেরা ওয়ানাজিরা মনুজেরা কোন জায়গায় বলা আছে এন্নাম আন্তা মনুজের অলিকুল্লে কমিন হাত হে নবী নিঃসন্দেহ তুমি একজন সতর্ক সাবধানকারী আর প্রত্যেক জাতির জন্য হেদায়তকারী এসেছে যুগে যুগে এখানে নবী মোহাম্মদ কি বলা হয়েছে নাজির বলা হয়েছে কার জন্য আরবদের জন্য শুধু হ্যাঁ মুসলিমদের জন্য শুধু আলামিন বিশ্বজগতের জন্য বিশ্বজগৎ বিশ্বজগৎ কাকে বলা হয় আলামের বহু বচন হচ্ছে আলামিন আলাম কাকে বলা হয় জগৎ কাকে বলে বাংলায় বলেন জগৎ হ্যাঁ জগতের সংজ্ঞা কি পৃথিবী মানে আসমান নাই পৃথিবী মানে জমিন তাহলে আসমান নাই হ্যাঁ আসমান জমিন হ্যাঁ।, হ্যাঁ, হ্যাঁ আর অন্যান্য যে সৃষ্টি অসংখ্য সৃষ্টি রয়েছে ওগুলো আলামিন কীট পতঙ্গ পশু পাখি এগুলো আলামের মধ্যে না হ্যাঁ তো নবী মোহাম্মদ সাল্লামকে হেদায়তের জন্য কি কীট পতঙ্গ পশু পাখি সাপ বিচ্ছুরকে হেদায়তের জন্য পাঠানো হয়েছে হ্যাঁ তো তো আলামিনের জন্য সতর্ককারী আল্লাহ বলেছেন জি নবী মোহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছে কার জন্য জিন এবং ইসার জন্য মানুষ এবং জেনের জন্য পাঠানো হয়েছে আর যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলের সেরা শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এবং জিন মানুষ এবং জিন আর মানুষ জিন ছাড়া বাকি যত কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ জিনের উপকারিতার জন্য খালা কালাকুম খালাকালাকুম খালা কালাকুম মাহফিল আর্দে জমিয়া পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানব জাতি বিশেষ করে মানুষ তোমাদের স্বার্থে তোমাদের উপকারিতার জন্য তোমাদের ভোগের সামগ্রী হিসাবে সব পয়দা করা হয়েছে তোমাদের এতে লাভ আছে জানেন আর না জানেন এতে লাভ আছে যে কোনো একটা গাছ আছে ওতে আপনার লাভ আছে আমার লাভ আছে আর না জানি যে কোনো একটা কোনো কিছু আছে খনিজ সম্পদ আছে ওতে লাভ আছে যে কোনো সৃষ্টি হোক না কেন কীট পতঙ্গ বিষাক্ত মনে হচ্ছে আপনাকে কিন্তু আপনার আমার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তো বাকিগুলিকে আমাদের স্বার্থে সৃষ্টি করা হয়েছে আর মানুষ জিন হচ্ছে শ্রেষ্ঠ আর মানুষ জিনের হেদায়তের জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নাজিরান মুবাসরান করা হয়েছে সেই জন্য এখানে বলা হয়েছে আলামিন বিশ্বজগৎ এমনি আলাম মানে কুল্লুম আসে আল্লাহ আলামের সংজ্ঞা শুধু শুনে নেন এরকম না বলে এলো কথাটি আলামের সংজ্ঞা কুল্লুম আসে আল্লাহ ফাহুয়া আলামুন আল্লাহর সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ হচ্ছেন খালেক স্রষ্টা স্রষ্টা ছাড়া আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সবগুলি নাম হচ্ছে আলম আর এই আলামের মানে হচ্ছে জগৎ এই আলামের বহু বচন হচ্ছে আলামিন বা আলামুন আলামিন তো জগৎ শুধু এক বছর আলাম বললেই তো হয় জগৎ সারা বিশ্ব চলে আসছে সবকিছু চলে আসছে তো আলামিন কেন বলা হয়েছে এই জন্যই বলা হয়েছে কোরআনে বিভিন্ন জায়গায় বিশেষ করে সুরা ফাতেহাতি রব্বুল আলমিন আহমদুল্লাহ রব আলমিন বলা হয়েছে যে প্রত্যেক শ্রেণীর সৃষ্টিকে একটা করে আলাম বলে গণ্য করা হয়েছে তার মানে মানুষ একটা জগৎ মানব জগৎ বলছি না আমরা জিন জগৎ বলছি না ফেরেস্তা জগৎ বলছি না সাপ জগৎ হ্যাঁ বিচ্ছু জগৎ হ্যাঁ পাখি জগৎ আবার পাখি জগতে এক এক পাখি এক এক জগৎ কাক জগৎ হ্যাঁ ময়না জগৎ ইত্যাদি এইভাবে এইভাবে এক একটি সৃষ্টি হচ্ছে এক একটি জগৎ আর কয়েক আলাম যদি হয় তাহলে কি হয়ে যাবে বহু বচন এই জন্য আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে সমস্ত সৃষ্টি জগৎ যত রকমের সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি জগতে রব মানে পালন কর্তা রব মানে সৃষ্টি করেছেন এবং তার সাথে শুধু সৃষ্টি করাই না সৃষ্টি তো খালেক মানে সৃষ্টিকর্তা বাড়ি মানে সৃষ্টিকর্তা তাই না কিন্তু সৃষ্টি করার পরে তিনি সেগুলি কি করেন প্রতিপালনও করেন হ্যাঁ সেগুলি পালন কর্তা রব রবের কাজ হচ্ছে ক্ষুদ্র জিনিসকে ধীরে ধীরে ধীরে ধীরে বর্ধিত করা প্রত্যেকে ক্ষুদ্র ছিলেন বা অস্তিত্বহীন ছিলেন অস্তিত্বে আসলেন তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে বাড়লেন এটা হচ্ছে পালন কর্তা হওয়া এটা হচ্ছে রব এই জন্য যতগুলি দোয়া কোরআনে কারিমে আছে অথবা নবী মোহাম্মদ হাদিস আছে দোয়াগুলিতে আল্লাহকে যে সম্বোধন করা হয়েছে দুটো শব্দের একটা শব্দ দিয়ে দুটো নামের একটি নাম দিয়ে একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহ আল্লাহম্মা আল্লাহ ইয়া আল্লাহ ছিল আসলে আল্লাহ আসলে ছিল ইয়া আল্লাহ ইয়াটাকে হজফ করা হয়েছে আর ইয়ার বদলে আল্লাহর পরে আল্লাহম্মাতে ওই শেষখানে যে মিমে তসদিদটা আনা হয়েছে ওইটা ইয়ার বদলে নিয়ে আসা হয়েছে তো ইয়া আল্লাহ একদিকে রাখেন ইয়া আল্লাহ আরেকদিকে রাখেন আল্লাহম্মা ঠিক আছে ইয়া আল্লাহর ইয়াটাকে যখন হজব করে দেন বাঁচলো কি শুধু আল্লাহ তাই না শুধু আল্লাহ যখন বাঁচলো আল্লাহর শেষখানে মিম মোসাদ্দাদ তসদিদ ওলা মিম তসদিদ বিশিষ্ট মিম নিয়ে আসা হলো তাহলে কি হয়ে গেল ওর সাথে যুক্ত করলে আল্লাহ হোম্মা আল্লাহমার অর্থ আমরা কি বলছি হে আল্লাহ ও তো ইয়া আল্লাহ মানে যেটা ওইটা হচ্ছে আল্লাহ মানে সেটাই তাই না আল্লাহ মানে হচ্ছে আল্লাহ আল্লাহ আল তুতিল মান্তাসা আল্লাহ খালাক্তানি আয়াতে দেখেন হাদিসে দেখেন দুয়া আল্লাহম্মা পাবেন আর না হলে রব্বে এক বচন দিয়ে না হয় রব্বানা তৃতীয় কোন তরিকার দোয়া কোরআন হাদিস পাবেন না রব্বে হাবলি মিনা সালেহীন রব্বে শাহলি সদরি রব্বির হামহমা কামা রব্বায়ানি সগিরা রব্বে আমার রব আমার রব এক বচন দিয়ে অথবা রব্বানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا হ্যাঁ হ্যাঁ তারপরে এইভাবে রব্বানা ফিল্লানা ওয়াল ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান এইভাবে রব্বানা দিয়ে বহু আয়াত বরং অধিকাংশ দোয়াগুলি রব্বানা দিয়ে আছে কোরআন কারিমে রব্বানা আর রব্বি দিয়ে আছে অল্প আছে আল্লাহ এই রব নামটি আল্লাহ রব বললেন এর গুরুত্ব দেখাবার জন্য আপনাদেরকে এগুলো বললাম জি হ্যাঁ সুফান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ তার সাথে সাথে খালেক সৃষ্টিকর্তা সৃষ্টি করে ছেড়ে দেননি তিনি রব সব সময় আমাদের তরবিয়ত করছেন তিনি একটা মা একটা বাপ পরিচর্যা করলে হ্যাঁ লালন পালন করলে মা বাবার কতটা আপনি শ্রদ্ধা যদি সত্যি ভালো অনগত ছেলে মেয়ে হন তাহলে কত একটা আদব কায়দা এবং শ্রদ্ধা রাখছেন চিন্তা করেন অথচ আল্লাহর দেওয়ার ইজিক বাপ মা হয়তো একটু হ্যাঁ নিয়ে এসে খাওয়াচ্ছে প্রস্তুত করে পরিচর্যা করে দিচ্ছে আপনার আমার তাতে যদি এত বড় হক হয় বাপ মায়ের আল্লাহর পরে তাদের মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে যেই আল্লাহ সবকিছু দিয়ে আমাদের তরবিয়ত করছেন প্রতিপালন করছেন তিনি হচ্ছেন রব ফাজা আলকুম আল্লাহ রব্বকুম সুহান আল্লাহ কোরআন কেরিমে তিনি তো এই আল্লাহ যিনি তোমাদের রব প্রতিপালনকারী বলছেন আল্লাহ রবুল্লা আলমিন নবী মোহাম্মদ বিশ্ব জাহানের জন্য সতর্ককারী অর্থাৎ মানুষ জিনের জন্য সমস্ত মানুষের জন্য তাকে পাঠানো হয়েছে সমস্ত জিনের জন্য পাঠানো হয়েছে কোন বিশ্বের মানুষ বলতে পারবে না যে নবী মোহাম্মদের দাওয়াত আমি না মেনে জান্নাত পাবো অসম্ভব কথা আল্লাহর কসম করে বলছি নবী মোহাম্মদ বলছেন লৌকানা মুসা হাইয়ার মুস আলি সাল্লাম যদি বেঁচে থাকতেন মা ওয়াসি আহু তারও উপায় ছিল না ইল্লাতে বাই আমার অনুসরণ করা ছাড়া আজকে যদি মোসা বেঁচে থাকতেন তাহলে নবীর জামানে যদি খেজের বেঁচে থাকতেন তো তিনি কি নবীকে নাম মানা ছাড়া আর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া ছাড়া জান্নাত পেতে পারেন তাহলে এই যে বিদ্যার্থীদের আকিদা যে খেজের হচ্ছে পানির নবী বা পানির অলি আর খেজের বেঁচে আছেন এখন তো নবীর জামানে বেঁচে থাকলে কোন একদিন এসে নবীর সামনে এসে কলেমা পড়ে থাকবেন আর যদি কলেমা পড়ে থাকে তো নবী সাল্লাম যেমন বলেছেন জিনেরা এসে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো নবী সাল্লাম সাহাবিদের বললে হবে যে আজকে খেজের এসেছিল আর খেজের আসার পরে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে বলতেন না তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লামের আগেই খিজের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কখন বিদায় হয়েছে সেটা মুসা জামা নাই না তার কিছু আগে পরে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু কুল্ল নফসিন মত প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে খেজের মারা গেছে সুতরাং এসব বদাকিদা খেজের বেঁচে আছেন এগুলো ভ্রান্ত একমাত্র ঈসা আলী ইসলাম ছাড়া যার সম্পর্কে স্পষ্ট কোরআনিকের মায়াত রয়েছে আল্লাহ আকাশে উঠিয়েছেন তারপরে তিনি যখন জমিনে নাবেন তখন আবার ইসলাম মানার মোকাল্লাফ হয়ে যাবেন তখন নবীর প্রতি ইমান তারও ফরজ হয়ে যাবে এই জন্য কেয়ামতের কাছাকাছি সময় জমিনে নেমে আসে কোরআন এবং সন্না দিয়ে ফেসলা করবেন তিনি জি হ্যাঁ। কোরআন সন্না দিয়ে ফেসলা করবেন জি ইসলামের বাস্তবায়ন করবেন তিনি যার জন্য আকাশ সমূহ এবং জমিনের সমস্ত মালিকানা এবং তিনি কোন সন্তান সন্ততি গ্রহণ করেন নাই ওয়ালামিয়াকুল্লাহ শরিকুন ফিল মুলকি রাজত্বে বা তার কোন শরিক নেই ওয়াখালাকুল্লা সেই প্রত্যেক বস্তুকে তিনি সৃষ্টি করেছেন ফাকাদ্দার তাকদিরা অতবার সবকিছুকে তিনি সুপরিমিত করেছেন এখানে বলা হয়েছে যে আল্লাহ রবুল্লা আলমিনের কোন সন্তান সন্তিতে নেই এই বারবার কোরআনে কেরিমে অনেকগুলি আয়াতে বলা হয়েছে আল্লাহর কোন ছেলে মেয়ে নেই কেন বলা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এমনও কিছু জাতি ছিল পথভর যারা আল্লাহর জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করেছিল যেমন এহুদিরা বলতো যে ওজার হচ্ছে এবং আল্লাহর পুত্র খ্রিস্টানরা এখনো হ্যাঁ son of God son of God son of God করছে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র কে ঈসা আলি ইসলাম তাদের কাছে কুফুরি কথা আল্লাহ তাদের কাফার কালু আল্লাহ বলছেন যারা এই কথা বলছে তারা কাফের আল্লাহ বলেছেন তাদেরকে মক্কার মুশেকরা বলতো আল মালায়কা তো বানাতুল্লাহ ফেরিস্তারাকে তারা বলতো যে এরা স্ত্রী লিঙ্গ আর এগুলো হচ্ছে আল্লাহর কন্যা আল্লাহর মেয়ে তাহলে মক্কার মুশ্রিকদের কুফুরির খণ্ডন করেছেন ইয়াহুদ্দিদের কুফুরি আকিদার খণ্ডন আল্লাহ করেছেন ইয়াদগুলিতে এবং খ্রিস্টানদের কুফুরি আকিদার খণ্ডন করেছেন হ্যাঁ? যে ওয়ালাম ইয়াত্তা খেদু আলাদান সুরায় বেশি মুখস্থ না সুরায় এখলাস তো মুখস্থী আছে তাই না জি লামিয়ালিদ লামিউলাদ লামিয়ালিদ তিনি কারো জনক না মানে তার কোনো সন্তান সন্ততি নেই ওয়ালামিউলাদ আর তিনি জাতক নন যে তাকে কেউ জন্ম দিয়েছে তার কোনো বাপ মা আছে তাও না আল্লাহ সবকিছু সৃষ্টি করে সুপরিমিত করেছেন এ কথাটি অত্যন্ত ব্যাপক আমাদের প্রত্যেকটি জীবনের প্রতিটি ক্ষেত্র সুপরিমিত আমাদের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত এত দিন এত এতটা পরিমাণ সুস্থ থাকবেন এই এই রোগ থেকে সুস্থ থাকবেন সবকিছু আল্লাহর কাছে সুপরিমিত আপনার আয়ু এত সুপরিমিত আপনার রিজিক একটা দানা কমবেও না বাড়বে না সারা দুনিয়া আপনার একটা দানা বাড়াইতে পারবে না একটা দানা যদি আপনার ভাগ্যে থাকে লিখা তো কমাতে পারবে না যতক্ষণ ওটা না খাবেন মত আসবে না সুপরিমিত আল্লাহ করেছেন সবকিছু আল্লাহ সুপরিমিত করেছেন আপনার শিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কোন দেশে জন্মিবেন কোন দেশে মারা যাবেন কোন জমিনে কোথায় দাফন হ্যাঁ কি দাফন নসি হবে না হবে না আর তারপরে কোথায় আপনি চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন এই যে প্রবাসে এসছেন ফাঁকাদ্দারা দিরা সব সুপরিমিত আছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই কথাগুলি পড়ে নেওয়ার পরে আর হা হুতাশ হবে না যে হাই কি করব কোম্পানির অবস্থা খারাপ হাই কি করব বেতন নেই হাই কি করব চাকরি নেই হাই কি করব এই কিছুদিন পর এক্সিট লেগে যাবে কোনো পেরেশানি নেই কারণ আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে কি করা আছে হ্যাঁ, সৃষ্টি জগতের তকদিরকে সুপরিমিত করে রেখেছে আল্লাহ সৃষ্টি করে রেখেছে তো সুরা ফুরকান আয়াত নম্বর এক এবং দুই মত্তাখাজ আল্লাহ ওয়ালা তারপরে আয়াত বলছে আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই ওমাকা নামা আহমিন ইলাহ আর তার সাথে আর কোন উপাস্য নেই যদি থাকতো আল্লাহ বলছেন যদি থাকতো ধরে না আছে যেমন মুশ্রিকরা বলে থাকে তাহলে প্রত্যেক উপাস্য নিয়ে পৃথক হয়ে যেত ওই সমস্ত কিছু যা সে সৃষ্টি করেছে যে যা সৃষ্টি করেছে তা নিয়ে সে কি হয়ে যেত আলাদা হয়ে যেত যেমন পাঁচ ভাই একসাথে থাকলে বাপের জমি জায়গা বাপ যদিন আছে তো থাকলো একসাথে আর বাপ যখন মারা গেল মা যখন মারা গেল জমি জায়গা ভাগ করে আলাদা হয়ে যাচ্ছেন না হচ্ছেন আর আয়োজন কাল হন কিন্তু একদিন হচ্ছে নি আচ্ছা তারপরে নিজের নিজের যা কিছু ইনকাম করছেন নিজের নিজের করছেন না এটা আমার এটা আমার ভাইয়ের ওইটা ওর ওইটা ওই ভাইয়ের ওইটা ওই ভাইয়ের যে যেটা উপার্জন করতে পারছেন বেশি এটা আমার এটা আমার দখলের এ জানলা জাহাবা করলো এলাহিন আল্লাহর সাথে যেন অন্য কোন উপাস্য শরীর থাকতো তাহলে প্রত্যেকের নিজের নিজের সৃষ্টি জগৎ নিয়ে আলাদা হয়ে যেত যদি কেউ বলে যে আরে সমঝোতার মাধ্যমে তো একসাথে থাকা যেতে পারে যেমন জয়েন্ট ফ্যামিলি তো আমাদের সে কিছুদিন থাকছেন কিন্তু চিরকাল কি থাকতে পারছেন চিরকাল কেউ থাকতে পারেন না তো এই যে হাজার হাজার বছর ধরে মানব জাতির ইতিহাস মানব জাতির সৃষ্টির আগে আসমান জমিন যদি বহু এলা বহু উপাস্য থাকবে তো কখনো তো গোলযোগ বাঁধবে কখনো তো যুদ্ধ বাঁধবে যেমন বিভিন্ন হ্যাঁ, রাজা বা রাষ্ট্রনায়কদের মাঝে ঠিক আছে একটা চুক্তি আছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করছি কিন্তু যুদ্ধ বাঁধছে না বাঁধছে না টেনশন শুরু হচ্ছে না হচ্ছে না সম্পর্কে অবনতি ঘটছে না ঘটছে না মারামারি হচ্ছে কি হচ্ছে না চোখের সামনে দেখতে পাচ্ছেন বিশ্বযুদ্ধ আর এমনি যুদ্ধ কত যুদ্ধ দেখলেন এবং শুনলেন শুনছেন তো যদি আল্লাহর সাথে এইরকম শরিক থাকতো তাহলে কি হইতো যদি বলে সমঝোতায় সমঝোতা থাকতে থাকতে ঝগড়া বিবাদ বাধ্য মারামারি বাধ্য লড়াই বাধ্য লড়াই বাঁধলে কোথাও গোলযোগ দেখা যেত যে লড়াই হয়ে এই আসমানের এলাকা ধ্বংস হয়ে গেছে জমিনের এলাকা আল্লাহ এলাহ এলাহতে লড়াই ধ্বংস হয়ে গেছে কোনদিন দেখেছেন হ্যাঁ, তাহলে এই বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এইরকম কোন রকমের ডিস্টার্ব দেখছো না আল্লাহর সৃষ্টিতে তার মানে এলা হচ্ছেন একমাত্র এলাহন ওয়াহেদ এক উপাস্য সুতরাং তারই তোমরা এবাদবন্দি করো হয় আলাদা হয়ে যেত একটা হয় কি যে আলাদা আলাদা মীমাংসা করে আমরা সব আলাদা আলাদা হয়ে গেলাম পাঁচ ভাই আছি আলাদা আলাদা হয়ে গেলাম ঠিক না আর যদি আলাদা না হয়ে সমঝোতে আসছে না একজন বেশি কি দাপট তার বাহাদুরি বেশি ও চাইছে বাকি সবারগুলো দখল করে নেব তাহলে মারামারি শুরু হবে কি হবে না হ্যাঁ যার গায়ে বেশি জোর হবে সে কি হয়ে যাবে সে বিস্তার লাভ করবে আর বাকি সবগুলিকে হারিয়ে দেবে হ্যাঁ সবগুলিকে দমন করে দিবে তো এইরকম যদি হইতো হ্যাঁ, তাহলে যারা কমজোরি হয়ে গেল দমে গেল তার উপাস্য হইতে পারে না যখন কমজোরি হয়ে গেল তো আবার উপাস্য কিসের হইতে পারে না বলছেন যে ওয়ালা আলাবাদ আলাবাজ এবং সেসব উপাস্যের এক উপাস্য আর এক উপাস্যের ওপর চড়াও করত চড়াও করে বসত আর যদি চড়াও করে বসতে পারে তাহলে যে চড়াও করলো সে এলার বাকিগুলো এলা নাই সুবহান আল্লাহ আম্মা যা কিছু বর্ণনা করে তা থেকে আল্লাহ পাক পবিত্র অর্থাৎ আল্লাহর কোন শরিক নেই আলেমিল গাইব ও শাহাদা তিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী ফাতা আলা আম্মা ইউশেকুন কাফের মুশরিকরা যেসব সির করে থাকে সেগুলি থেকে আল্লাহ সু উচ্চ সুমহান নম্বর একানব্বই বিরানব্বই আল্লাহ রসাদ করছে আমসাল আল্লাহ দৃষ্টান্ত বা উপমা পেশ করিও না মানে আল্লাহকে কারো সাথে তুলনা করিও না ইন্নআল্লাহ আল্লাহর জাতকেও সত্তাকেও আল্লাহর সেফাত গুণকেও কারো গুণের সাথে তুলনা করিও না ইন্নআল্লাহ ইয়ালাম নিশ্চয় আল্লাহ সব কিছুই জানেন ওয়ান তুমলা তালম তোমরা জানো না সামান্য কিছু যা আল্লাহ দিয়েছেন ততটাই জানো সুরে না হল আয়াত নম্বর চুহাত্তর আল্লাহ রবুল্লা আলমিনের যে শরিক নেই কেউ দৃষ্টান্ত পেশ করিয়ে না যখনই বলবেন যে শরিক আছে তার মানে আল্লাহর দৃষ্টান্ত হইল তাহলে আল্লাহর মতো আর কেউ আছে নিষেধ করেছেন আল্লাহ রাবুল আলম তারপরের আয়তে দেখেন বলছেন সুরে আরাফের আয়াত নম্বর তেত্রিশে কুল হেনবি বলে ইন্নামাহারম্বি আল ফাওয়াহিস নিশ্চয় আমার প্রতিপালক অশ্লীল কথা কাজকে হারাম করেছেন এখানে পাঁচটি হারামের কথা উল্লেখ করা হয়েছে মা জাহারামিন বাতান সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক অশ্লীল কথা কাজ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক উভয়টাই হচ্ছে হারাম কিন্তু কোনটা মারাত্মক বেশি প্রকাশ্যে যেটা এই জন্য নবী মোহাম্মদ বলেছেন কুল্ল উম্মতি মোয়াফা ইল্লাল মোজাহিরিন আমার উম্মতের সকলকে ক্ষমা হইতে পারে তবে যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না কারণ প্রকাশ্যে যে পাপ করে তার ধৃষ্টতা বেশি হ্যাঁ তার দুঃসাহিসকতা এবং সে বেহায়া নির্লজ্জ অনেকে মনে করে যখন আমি আল্লাহকে ভয় করি না আবার মানুষকে লজ্জা করলাম এটা তার হ্যাঁ, হ্যাঁ এটা আরো পাপিষ্টতা সে যে আরো পাপি এটা প্রমাণ বহন করে এটা কখনো মনে করবেন না যে আমি আল্লাহকে যখন আল্লাহর ভয়ে যখন নামাজ পড়লাম না এতদিন তো আমি শ্বশুরকে ভয় করে নামাজ পড়ে লাভ কি হ্যাঁ আবার এই বাপ মাকে ভয় করে আবার ভাইয়াকে ভয় করে নামাজ পড়ে লাভ কি হ্যাঁ বসে থাকবো রাস্তায় বসে থাকবো একটা লোক নামাজ পড়ে না লুকিয়ে যাচ্ছে আর একটা লোক রাস্তায় বসে থাকে দুজনে সমান দুটোই বেদিন কিন্তু দুই বেদিনে পার্থক্য আছে দুটোই জাহান নামে কিন্তু জাহান নামে বেলা স্তর আছে একটা লোক লুকিয়ে অশ্লীল কথা কাজে লিপ্ত আর একটা লোক হ্যাঁ প্রকাশ্যে দুজনে অনেক পার্থক্য আছে যে প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত সে হচ্ছে নির্লজ্জ পশ্চিমা সভ্যতা আর আমাদের প্রাচ্যেও অশ্লীলতা আছে কিন্তু ঘরে লুকিয়ে লুকিয়ে হয় হ্যাঁ তারপরে প্রাচ্যের মধ্যে বিশেষ করে আরো সৌদি আরবে সৌদি আরবে কেউ যদি কোনো অশ্লীলতা লিপ্ত থাকে একেবারে গোপনে মানুষ যেন জানতে না পারলে পারে জানতে পারলে অসুবিধা তাই না কিন্তু এখান থেকে আরেকটু দূরে প্রাচ্য পূর্ব এতেই চলে যান কিন্তু অনেক মানে জায়গায় খোলাখুলি হচ্ছে পার্কে হ্যাঁ? হ্যাঁ হিংস্র পশুর মতো গরু ছাগলের মতো কুকুর কুকুরনির মতো পড়ে আছে ঠিক না প্রকাশ্য অশ্লীলতা পার্কগুলির অবস্থা তো জানছেন গার্ডেন পার্কের কথা বিচের কথা পশ্চিমা দেশে আবার চলে যান আরো নির্লজ্জ তারা রাস্তাঘাটে চলতে ফিরতে বাজারে মার্কেটে যেখানে সেখানে তো প্রকাশ্যে হোক অথবা গোপনে দুটোই আল্লাহ হারাম করেছেন অশ্লীলতা এইরকমই যারা আজকাল নেটের জামানে অশ্লীল অশ্লীল ছায়া ছবি দেখছেন তারা দুই ভাগে বিভক্ত হয় প্রকাশ্যে অশ্লীল হ্যাঁ অশ্লীলতা লিপ্ত আর না হলে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে লোকজনের সামনে লোকজনের সামনে একটু লজ্জা লাগে কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই দেখে এরাও ফাহেস এরাও ফাহেস কিন্তু এরা সবগুলি কাবিরা গনা সবগুলি এখানে পাঁচটা কিন্তু কাবিরা গনা বর্ণনা করা হয়েছে মনে করবেন না যে সাকিরা গুনা জি কিন্তু যারা প্রকাশ্যে করে বন্ধু বান্ধবের বসে একটা নোংরা ছবি তোলা দেখ দেখ দেখ দেখ দেখ দেখ দেখ দেখ সবাইকে দেখাচ্ছে হ্যাঁ বা সেন্ড করছে সবাইকে শেয়ার শেয়ার করছে ফেসবুকে শেয়ার করছে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করছে নোংরা ছবি প্রকাশ্যে ওয়াল বাগিয়া এবং জুল অত্যাচার বেগাইর অন্যায় ভাবে অন্যায় ভাবে জুলুম অত্যাচার অন্যায় ভাবে করলে জুলুম অত্যাচার হয় আর নাই সঙ্গত যদি কাউকে শাস্তি দেন সেটা জুলুম নাই সেটা বাগি না যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হলো যে আপনি মারলেন তাকে বা শাস্তি দিলেন কিন্তু সেটা নাই সঙ্গত হইল যেমন চোর চুরি করেছে তার হাত কাটা হইল এটা কি বাগি জুলম হইল তার উচিত শাস্তি হইল কিন্তু বিনা দোষে একটা লোক হাত কেটে নিলেন বাগি জুলম হলো কি হলো না হ্যাঁ অথবা চোর আল্লাহ বলছেন তার শুধু হাত কাটো তাও এতটা এতটাও কাটলে হারাম হ্যাঁ এতটাও হারাম এতটা ব্যাস এতটা ঠিক আছে কেউ যে দু হাত কেটে নে গণপিটুনি ভারত বাংলাদেশের জাহেল মুসলিম মূর্খ মুসলিম একটা দশটা টাকাও যদি পকেট মারে চুরি করে তাহলে গণপিটুনি খেয়ে মরে যায় বাঘি জল অত্যাচার গাছের ফল খেয়েছে একটা ছোট বাচ্চা গাছের ফল খেয়েছে গ্রামের লোকের গণপিটুনিতে বাচ্চারা মরে গেল অথবা গ্রামের মাতাবর শৈতান হ্যাঁ, মন্ডল শৈতান অর্ডার হ্যাঁ, করলো মা রেখে একটা ছেলে একটা যুবক একটা যুবতী গোপন একটু রাতের অনেক কথা বলছিল এর বেশি কিছু দেখেনি শুধু কথা বলতে দেখেছে অথবা দেখেছে চোখ মারতে দেখেছে প্রেম করতে দেখেছে আর ধরে নিয়ে গণপিটুনি নিয়ে আসা বিচার সালিসে পিটুনি জল মাইগুলো এগুলো আল্লাহ শাস্তি দেননি যতক্ষণ জেনা প্রমাণ না করতে পারছো ওর তো একশো কোড়াও নেই একশোটা কোড়াও নেই আর একশোটা কোড়া মারলে পাইকারি হারা না গণপিটুনি দিয়ে একশোটা কোড়া চলবে না একজন মারবে আর সেটার পরিমাণ কতটা মারের পরিমাণটা হইবে সেটাও নির্ধারিত আছে হ্যাঁ। দিন এত সহজ নয় যে ইচ্ছা মতো যা কিছু করলাম আর নামাজ পড়লাম আর দাড়ি রাখলাম মাতাব্বর গুলিয়া জান্নাতে চলে যাবে সমাজপতি গুলো অধিকাংশ সমাজপতি জাহান নামে যাবে এই জুলমের কারণে বাকি হারাম কাবিরা গুনা কাবিরা গোনা বাড়ছে ফাহেসার ওপরে বড় পাপ হচ্ছে জুল বেগাই লাখ অন্যায় এবং তুমি আল্লাহর সাথে করবে এমন বিষয়ে বেহি সুলতানা যার কোন সনদ দলিল প্রমাণ আল্লাহ নাজেল করেনি কোন আসমানি কিতাবে এমন কোন দলিল প্রমাণ পাবেন না যে আল্লাহ কখনো সিরকের বৌদ্ধবাদের ধর্ম দিয়েছেন কোরআন করিম তো শিরকের উৎখাত করার জন্য এসছে তার আগের কোন কিতাব নিয়ে নাও তাওরাত ইঞ্জিল জাবুর সোহফে ইব্রাহিম মুসা যে কোনো কিতাব এমন কোন আসমানি দিন নেই যাতে এই রকমের কোন পারমিশন ছিল যে আল্লাহর সাথে অন্যকে শরিক করা যায় আল্লাহর কোন শরিক আছে জাতে সেফাতে কাজে অথবা এবাদবন্দিগিতে পাঁচ নম্বর কাবিরা গোনা কাবিরা গোনা উপর দিকে উঠছে কিন্তু এটা জি আর আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যা তোমরা জানো না এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা তাহলে গোনার সিরিয়ালগুলো দেখেন এখানে প্রথম কাবিরা গুণা হচ্ছে কি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কি অশ্লীল কথা কাজে লিপ্ত হয় এটা কাবিরা গোনা ফাহেসা ফাহেসা মেলার দিক আছে জেনা ফাহেসা সমকামিতা ফাহেসা হ্যাঁ জেনা বা জেনা বা সমকামিতার যেগুলো হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে সেগুলো হচ্ছে ফাহেসা তার আগের যেগুলো প্রেম করা প্রেম করতে করতে না জেনা অ্যাপয়েন্টমেন্ট দেখা সাক্ষাৎ হ্যাঁ ইত্যাদি তারপরে নির্জনতা ফাহেসা একটা যুবতীর সাথে একটা যুবক নির্জনে গল্প করছে একটা যুবতীকে নিয়ে বান্ধবী নিয়ে সফর একা এক মেয়েকে পড়তে পাঠিয়ে দিল সৌদি আরবে থাকে এখান থেকে লেভেল পাশ করে পাঠিয়ে দিল অস্ট্রেলিয়া পড়তে মালয়েশিয়া পড়তে আমার মেয়ে কোথায় পড়ে অস্ট্রেলিয়া পড়ে আমার মেয়ে আমেরিকা পড়ে এক হাউস ফাহেসা একা এক মহিলা সফর করছে ইচ্ছা মতো যেখানে ইচ্ছা যাচ্ছে যেখানে ইচ্ছা থাকছে রাত কাটাচ্ছে হাউজবিল্লাহ বিনা মাহারামে কোন মহিলার চলাফেরা করা এটা হচ্ছে ফাহেসা শহরের বাইরে এইরকমই ফাহেসা হচ্ছে বস্ত্রহীন বা অর্ধবস্ত্রহীন উলঙ্গ অথবা অর্ধলঙ্গ অর্ধলঙ্গ চলাফেরা করা যেই শরীরে যেই স্থানটুকু ঢাকতে বলা সেই স্থানের কিছু খোলা রাখা এটা হচ্ছে কি ফাহেসা এইরকমই শরীরে যে স্থানগুলি ঢাকতে বলা হয়েছে পুরুষ মহিলা সেগুলির দিকে তাকানো এগুলো হচ্ছে ফাহেসা ফাহেসা কথাটা অত্যন্ত আম ব্যাপক অর্থ বেশ বেশ অনেক কিছু সামিল জি একটা মহিলার চেহারার দিকে আপনি তাকাতে আছেন বা একটা মহিলার ছবির চেহারার দিকে তাকাতে আছেন ফেল ফেল করে হ্যাঁ, সরাসরি অথবা ছবির দিকে ফাহিসা তারপরে একটা মহিলা চেহারা খুলে হ্যাঁ, চুল খুলে চলাফেরা করছে ফাহিসা ফাহিসার মেলা স্তর আছে কিন্তু এটাও ফাহিসা আর ফাহিসা একজন পুরুষ লোক হ্যাঁ হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ওর দিকে পুরুষ তাকাচ্ছে মহিলা তাকাচ্ছে হ্যাঁ ফাহিসা যদিও এগুলো নিম্ন স্তরের ফাহেসা কিন্তু এগুলো ফাহেসা কারণ হাঁটু পর্যন্ত হাঁটতে বলা হয়েছে হাঁটু পর্যন্ত বাড়ির ঘরের নিজের ঘরের বাইরে গেলে ঢাকতে বলা হয়েছে নিজের ঘরে আমি স্ত্রী থাকবে তখন আলাদা ব্যবহার তখন যা ইচ্ছাতেই পড়ো তুমি কয়টি গোনা এখানে বলা হয়েছে ফাহেসা আর তারপরে অশ্লীলতা তারপরে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন বা জুল অত্যাচার করা তারপর হচ্ছে শির্ক আর তারপরে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা তাহলে শিরকের চাইতে বড় করে গোনা দেখানো হয়েছে না জেনে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে কথা বলা এই জন্য না জেনে ফতোয়া দেওয়া যেই সাবজেক্ট সম্পর্কে জানা নেই সেই সাবজেক্টে বলা দেখা দেখি সবাই বলছে আমি একটা বলতে হবে আমার দলের লোকেরা বলছে তৌহিদুল আসমা সফাত সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু তাদের মুরব্বীরা হুজুরেরা যেহেতু বলছে যে আল্লাহর হাত নেই ও না জেনে হ্যাঁ নেই আমাদের হুজুরা বলছে সেই এটা সবচেয়ে বড় কাবিরা গোনা আরে আপনার কোরআন হাদিসের জ্ঞান নেই একজন দলিল সম্পর্কে বলছে আর আপনার মুরব্বী বিনা দলিল বলছে তারপরেও অন্ধ তকলিদে হ্যাঁ তাদের হাঁয়ে হাঁ করছেন এটা বড় কাবিরা গোনা শিরকের চাইতে বড় আল্লাহ বলছেন এখানে না জেনে দিন সম্পর্কে কথা বলা দিনের যে কোনো বিষয় সম্পর্কে এই রোগটা আজকাল ব্যাপক আকার ধারণ করেছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শুনে শুনে ফতোয়া দেওয়া ফতোয়াদের ক্ষেত্রে কোনো জ্ঞান নাই এই ফতোয়াটা যে একজন আমাকে সেন্ড করেছে ঠিক না ঠিক ও শেয়ার করে দিল একজন পাঠিয়েছে ও সেন্ড করে দিল আরেকজনকে দিল শেয়ার করে অন্তাকুর আল্লাহ আপনি এমন কিছু প্রচার করছেন যে সম্পর্কে জ্ঞান নেই আপনার আয়াতগুলিতে মেলা মাসাইল ছিল সবগুলি বলে ফেললাম কিন্তু আসল আমাদের যে আকিদা অসিয়াতে বিষয়বস্তু সেটা হচ্ছে বিষয়বস্তু কি ছিল আল্লাহর অংশীদার স্থাপন না করা বা আল্লাহ রব্বুল আলমের কোনো অংশীদার নেই আল্লাহর অংশীদারকে অস্বীকার করা চারটি চারটি গোনা আর যদি মা জাহারা মেনা প্রকাশ্য আর অপ্রকাশ্য তাহলে পাঁচটি হচ্ছে তাই না চারটি গোনা বলছেন আশাহিদ মিন হাজিল আয়াতিল করিমা শেখ সরিল ফৌজান বলছেন যে এই আয়াতগুলি যে ছয়টি আয়াত সম্পর্কে আলোচনা করলেন আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় এখানে আমাদের আজকে দর্শে আন্নাফিয়া নাফিয়া শিরকে আনিল্লাহ নাফিয়া শরিকে আনিল্লাহ তালা মহান আল্লাহর শরিককে না করা হয়েছে অস্বীকার করা হয়েছে আয়াতগুলিতে আল্লাহর সত্তায় শরিক নেই আল্লাহর রাজত্বে মালিকানাও শরিক নেই আল্লাহ রব্বানের কোনো কাজেও শরিক নেই আল্লাহ রব্বান ইবাদ বন্দীগীতে শরিক নেই ওয়াই বিল কামাল আর পূর্ণতাই তিনি এক ও এককে কথা প্রমাণ করা ওয়া নাফিয়াল ওয়ালাদি আর সন্তান সন্ততিকে অস্বীকার করা কারণ সন্তান সন্ততি থাকা হচ্ছে শরিক আপনার ছেলেমেয়েরা আপনার সংসারের শরিক ওয়াল ওয়াল মিসলে আন হুসুবান আল্লাহ সুবাহ তালার কোনো সমতুল্য কেউ নেই অস্বীকার করা হয়েছে ওয়ান্না জামিয়া মখলুকাতি তোনাজেহু আনজালিক অতুকাদ্দেসহু আল্লাহ সমস্ত সৃষ্টি আকাশ জমিনে যত সৃষ্টি রয়েছে ইউসাবেহ ইল্লাহ মাহফিস সামাওয়াতে অমহিল আজওয়াতে দিকে ইঙ্গিত করছেন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রব্বুল আলমিনের কি করে পবিত্রতা ঘোষণা করে তোনাজে মানে পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রব্বুল আলমিনকে পাক পবিত্র বলে ঘোষণা করে তা আমরা বুঝি আর না বুঝি ভাষা বুঝি না আমরা মানুষ মানুষের ভাষা বুঝি হ্যাঁ গরু ছাগলের তো ভাষা বুঝি না তাই না তাহলে অন্যান্য পশু পাখির ভাষা কি করে বুঝবো কামা আন্না ফিহা একামাত আল হুজাতে আলাবতাল শিরকি যেমন এখানে শির্ক যে ভ্রান্ত মতবাদ এর ওপর দলিল কায়েম করা হয়েছে যে যদি আল্লাহ শরিক থাকতো তেমনটা হইতো হ্যাঁ, শরিক নেই সেই জন্য আল্লাহর আসমান জমিনে কোন রকমের গোলযোগ দেখা যায় না শরিক থাকলে দেশে দেখেন গন্ডগোল লেগে আছে হয় গৃহদ্বন্দ্ব একই দেশের মধ্যে গৃহদ্বন্দ্ব লেগে থাকে না বিরোধী দল এই করছে তো এই করছে অথবা কিছু লোক আছে যারা দেশদ্রোহী তারা ইন্টারন্যাশন জাতীয়তা বিরোধী কিছু কর্ম কাণ্ড চালাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ রবিনে এরকম কিছুই দেখা যায় না আর এই শির্কের ধর্ম যে শুরু হয়েছে শির্ক করা সে প্রতিমার শির্ক হোক আর কবর মাজারের শির্ক শুরু হয়েছে কি সে অজ্ঞতার ভিত্তি করে এবং ধারণা ভিত্তি যারা এই সিরিকগুলি শুরু করেছে তারা একটা ধারণা করেছে এত বড় বলি আউলি তো তাদের তো একটা পাওয়ার আছে তাদের তো একটা ক্ষমতা আছে তাকে যেমন তেমন নাকি আমাদের মতো নাকি হ্যাঁ, খেয়াল জি জাহাল অজ্ঞতা যখন কোরআন এবং সন্না সম্পর্কে দলিল সম্পর্কে জ্ঞান নেই তৌহিদের জ্ঞান নেই সন্ন্যার জ্ঞান নেই আরবি ভাষাও বুঝে না কোরআনও বুঝে না আর কোরআন হাদিস যদি কিছু শিখেও থাকে মাদ্রাসায় শিখেছে ওই সব গুমরাহদের কাছে যাদের অন্তরে বক্রতা আছে আগে থেকে আগে থেকে মগজে ভাইরাস ঢুকেছে ওদের কাছে ওই কারখানা থেকে শিখেছে তো সিরকের ধর্ম শিখেছে পাঠশালা হচ্ছে সিরকের যার ফলে সেখান থেকে সির কুফুরি শিখেছে মাদ্রাসা পড়া যারা মোল্লা শিরিক বেদাত করাচ্ছে তাদের ক্ষেত্রে বলতে এই কথাটি বললাম যে অনেকে ভাবছেন যে ওরা তো মাদ্রাসা পড়েছে ওরা তো আরবি ভাষা বুঝে কিন্তু আরবি ভাষা বুঝে আগেই যে কারখানাই হচ্ছে বেকার কারখানা কারখানা হচ্ছে সিরকের কারখানা তহিদের কারখানা ছিল না সন্ন্যার কারখানা ছিল না ও বিদাতের কারখানা ওখানে গিয়ে শুধু ভাইরাস এফেক্টেড হয়েছে আল্লাহর কোন হ্যাঁ, সমতুল্য নেই ওয়ালা সাবি আল্লাহ কোন সমকক্ষ নেই তার মতো কেউ নেই কিছু নেই আলম কথা লম্বা হয়ে গেছে ইচ্ছে ছিল আল্লাহর আরো সে সমুন্নত থাকা সম্পর্কে আলোচনা করা যার জন্য আপনাদেরকে কোরআন কেরিমের তর্জমাগুলি বিভিন্ন খুঁজতে বলছিলাম আগামী সপ্তাহে বিভিন্ন কোরআনের তর্জমা একটু নিয়ে আসার চেষ্টা করবেন একটা হচ্ছে মুজিবুর রহমান সাহেবের তর্জমার যেটা আছে এখানে আরেকটা হচ্ছে তাইসেরুল তাইসেরুল কোরআন ওটাও আছে আরেকটা হচ্ছে আহসান বেয়ান যেটা ওইটা ওটাও নিয়ে আসবেন কারণ এই অনুবাদগুলি আয়াতগুলির অনুবাদে যে সামান্য সামান্য পার্থক্য করা হয়েছে যারা অনুবাদ করেছে তারা একবারে অজ্ঞ না কারণ এই সামান্য অনুবাদ নিয়ে কিছু লোকের এত বাড়াবাড়ি করে আর তারা একেবারে জাহেলের জাহেল যেমন কোন আলেম তাও না আর আলেম হইলে তো ভুল হইতে পারে তো এমন ভাবে মানে মন্তব্য করে কড়া মন্তব্য যে যে এই তর্জমাটা করেছে সে নাকি কুফুরি করে দিয়েছে হ্যাঁ সে নাকি গুমরা হয়ে গেছে এই ভ্রান্ত ধারণা এবং সংকীর্ণতা আর তারপরে গোড়ামি আর তারপরে না জেনে বেশি কথা বলা বা অল্প বিদ্যা ভয়ঙ্করী এই বিষয়গুলি বোঝানোর জন্য আপনাদেরকে কোরআনের তরজমা খুঁজতে বলছিল আগামী সপ্তাহে এই তিন রকমের তরজমা অথবা চার রকমের তরজমা যা পান আপনার নিয়ে আসবেন তরজমা করে চাই এগুলো তো সব সহি আকিদার আলমদের তরজমা যে তরজমাগুলো বলছি নিয়ে আসবেন তো আপনাদেরকে দেখাবো যে আল্লাহ আরো সে সমুন্নত সেখানে ইস্তাওয়া শব্দটি ব্যবহার হয়েছে ইস্তাওয়ার মানে কি আর রহমানো আল্লাহ আর সিস্তাওয়া তো ইস্তাওয়ার মানে কি চারটি অর্থ সালাফ করেছেন চারটি আরবি শব্দের অর্থগুলি বাংলায় পারে এই কথাগুলি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যাতে করে অনেকের ভুলের সংশোধন হয় এই জন্য আর আলোচনাটি লম্বা আছে আর গুরুত্বপূর্ণ আরো সবে সমন্বত হওয়া ইনশাআল্লাহ তাল্লাহ সেটা একাদশ পর্ব আমাদের আগামী সপ্তাহে হবে ওসল্লা সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بفضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى